บุ๊กทูเก้าสิบแปดอาตานบุยอาตานบุยสันธานซ้อนสันธานดยตสังจุกการีอบบอยดยตสังจุกการีอบบอยการเดินทางสนุกก็จริงแต่เหนื่อยเกินไป যাত্রা খুব ভালো ছিল কিন্তু ভীষণ ক্লান্তিকর যাত্রা খুব ভালো ছিল কিন্তু ভীষণ ক্লান্তিকর รถไฟมาตรงเวลาก็จริง পাই ট্রেন সময় মতো এসেছিল কিন্তু খুবই ভিড় ছিল ট্রেন সময় মতো এসেছিল কিন্তু খুবই ভিড় ছিল โรงแรมอยู่สบายก็จริง แต่แพงเกินไป হোটেল আরামদায়ক ছিল কিন্তু খুবই ব্যয়বহুল হোটেল আরামদায়ক ছিল কিন্তু খুবই ব্যয়বহুল เขานั่งรถเมล์หรือไม่ก็นั่งรถไฟ সে হয় বাসে যাবে না হয় ট্রেনে যাবে সে হয় বাসে যাবে না হয় ট্রেনে যাবে เขามาวันนี้ตอนค่ำหรือไม่ก็พรุ่งนี้แต่เช้า সে হয় আজ সন্ধ্যায় আসবে না হয় কাল সকালে আসবে সে হয় আজ সন্ধ্যায় আসবে না হয় কাল সকালে আসবে เขาพักอยู่กับเราหรือไม่ก็พักที่โรงแรม সে হয় আমাদের সঙ্গে থাকবে না হয় হোটেলে থাকবে সে হয় আমাদের সঙ্গে থাকবে না হয় হোটেলে থাকবে সে স্প্যানিশ আর ইংরেজি দুটোই বলে সে স্প্যানিশ আর ইংরেজি দুটোই বলে সে মাদ্রিদ আর লন্ডন দুই জায়গাতেই থেকেছে সে মাদ্রিদ আর লন্ডন দুই জায়গাতেই থেকেছে সে স্পেন আর ইংল্যান্ড দুটোর সম্পর্কেই জানে সে স্পেন আর ইংল্যান্ড দুটোর সম্পর্কেই জানে সে শুধু বোকাই নয় সেই সঙ্গে অলসও সে শুধু বোকাই নয় সেই সঙ্গে অলসও เธอไม่ได้สวยเพียงอย่างเดียวแต่ยังฉลาดอีกด้วยเชื่อสุดที่สวยน้อยเชื่อสังเกตบุติมติโอเชื่อสุดที่สวยน้อยเชื่อสังเกตบุติมติโอเธอไม่ได้พูดแค่ภาษาเยอรมันเท่านั้น แต่ยังพูดภาษาฝรั่งเศสอีกด้วย সে শুধু জার্মানি বলে না সেই সঙ্গে ফ্রেঞ্চও বলে সে শুধু জার্মানি বলে না সেই সঙ্গে ফ্রেঞ্চও বলে ดิฉันเล่นไม่ได้ทั้งเปียโนและกีตาร์ না আমি পিয়ানো বাজাতে পারি না গিটার না আমি পিয়ানো বাজাতে পারি না গিটার ดิฉัน เต้นไม่ได้ทั้งวอลและแซมบ้า না আমি ওয়াল্টাজ নাচ করতে পারি না সাম্বা না আমি ওয়াল্টাজ নাচ করতে পারি না সাম্বা ดิฉันไม่ชอบทั้งโอเปร่าและบัลเล่ না আমি অপেরা পছন্দ করি না ব্যালে না আমি অপেরা পছন্দ করি না ব্যালে ยิ่งคุณทำงานเร็วเท่าไหร่ ก็จะยิ่งเสร็จเร็วขึ้นเท่านั้น যত তাড়াতাড়ি তুমি কাজ করবে তত তাড়াতাড়ি তুমি কাজ শেষ করতে পারবে যত তাড়াতাড়ি তুমি কাজ করবে তত তাড়াতাড়ি তুমি কাজ শেষ করতে পারবে ยิ่งคุณมาเร็วเท่าไหร่คุณก็จะไปได้เร็วเท่านั้น যত তাড়াতাড়ি তুমি আসবে তত তাড়াতাড়ি তুমি যেতে পারবে যত তাড়াতাড়ি তুমি আসবে তত তাড়াতাড়ি তুমি যেতে পারবে คนเรายิ่งแก่เท่าไหร่ যত বয়স বাড়বে মানুষ তত ধীরগতির হবে যত বয়স বাড়বে মানুষ তত ধীর গতির হবে